কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা নাস্তিকেরা করছে না বীরব মাননা করছে তারা আল কোরআনের অবমাননা করছে তারা মুসলমানের অবমাননা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা ইন্টারনেটে চোখ রাখিলে দুঃখে ফাটে যা যারজ সন্তানের দলেরা লিখছে মনে চাইছে যা ইন্টারনেটে চোখ রাখিলে দুঃখে ফাটে কলিজা যার সন্তানের দলেরা লিখছে মনে চাইছে যা সামনে যদি পাইরে তোদের জেন তো ছাড়বো না সামনে যদি পাইরে তোদের জেন তো ছাড়বো না কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা নাস্তিকেরা করছে না বীর না করছে তারা আল কোরআনের না করছে তারা মুসলমানের না কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা মুমিনের কোরআনে পেশাব করতে চায় ওই আসাদ নূর কোরআনের আয়াতের প্রতি নিন্দা জানায় সানিউর মুমিনের কোরআনে পেশাব করতে চায় ওই আসাদ নূর কোরআনের আয়াতের প্রতি নিন্দা জানায় সানিউর দাবি করে সহি মুসলিম শয়তানের নানা দাবি করে সহি মুসলিম শয়তানের নানা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা নাস্তিকেরা করছে না বীরব মাননা করছে তারা আল কোরআনের অবমাননা করছে তারা মুসলমানের অবমাননা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা মুফাসিল ইসলাম হলো এক কুলাঙ্গারের নাম ইবলি শয়তান লিডার ভেবে দেয় তাকে সালাম মুফাসিল ইসলাম হলো এক কুলাঙ্গারের নাম ইবলি শয়তান লিডার ভেবে দেয় তাকে সালাম ব্লগার চক্র নাস্তিকদেরকে আর ছাড়া যায় না লোকার চক্র নাস্তিকদেরকে আর ছাড়া যায় না কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা নাস্তিকেরা করছে নবীর অবমাননা করছে তারা আল কোরআনের অবমাননা করছে মুসলমানের অবমাননা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা কেন খবর রাখো না ওরে মুসলমানেরা